আয়সা রদিল্লাহ তালাহা বলেন উৎবার মেয়ে হিন্দ রদিল্লাহ তালাহা এসে বলল হে আল্লাহ রসুল এক সময় আমার মনের অবস্থা পৃথিবীর বুকে কোনো পরিবারের লাঞ্ছিত হতে দেখা আমার নিকট আপনার পরিবারের অপমানিত দেখার চেয়ে অধিক কাঙ্ক্ষিত ছিল না কিন্তু এখন আমার অবস্থা এমন হয়েছে যে দুনিয়ার বুকে কোনো পরিবারের সম্মানিত হতে দেখা আমার নিকট আপনার পরিবারের সম্মানিত দেখার চেয়ে বেশি প্রিয় নয় তিনি বললেন সেই সত্যার কসম যার হাতে আমার প্রাণ তারপর সে বলল হে আল্লাহ রসুল আবু সুফিয়ান রদিল্লাহ তাল্লাহ্ন একজন কৃপণ ব্যক্তি যদি তার মাল আমি ছেলে মেয়েদের জন্য ব্যয় করি তবে কি আমার কিছু হবে তিনি বললেন না যদি যথাযথ ব্যয় করা হয়